আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ওই নামেতে গায় যে পাখি ওই নামে কত মধুর গান গুনগুন মোর গানে নদীর তানে শুনি সে আল্লাহ মহান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সৃষ্টি সবই তুমি করলে সৃজন করলে যে ঝর্ণা ধারা কুহু কুহু কোকিল ডাকে হৃদয় মন কারা সৃষ্টি সবই তুমি করলে সৃজন করলে যে ঝর্ণা ধারা কুহু কুহু কোকিল ডাকে হৃদয় মন কারা যার ভাষাতে সে তোমায় সরে যার ভাষাতে সে তোমায় সরে গাই যে সে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ওই নামেতে গাই যে পাখি ওই নামে কত মধুর গান গুনগুন মোর গানে নদীর কলো তানে শুনি সে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হেলে দুলে ওই বৃক্ষ তরু তোমারি নামটি জপে রাতের শেষে ওই সে ফালি ফুল তোমারি সেজদা করে হেলে দুলে ওই বৃক্ষ তরু তোমারি নামটি জপে রাতের শেষে ওই সে ফালি ফুল তোমারি সেজদা করে যার ভাষাতে সে তোমায় সরে যার ভাষাতে সে তোমায় সরে গায় যে সে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ওই নামেতে গায় যে পাখি ওই নামে কত মধুর গান গুনগুন মোর গানে নদীর কলো তানে শুনি সে আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ